মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় the solution for humanity.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 একেবারে ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে ওয়াইদাল বিহার ফুজ্জিরাত যেই দিন সমুদ্রে আগুন লেগে যাবে সমুদ্রে বিস্ফোরণ ঘটবে ফেরাত যেই দিন কবর থেকে সমস্ত মানুষকে বের করে নিয়ে আসা হবে কেয়ামতের মাঠে একদিন কেয়ামাত ঘটবে এটাই নিশ্চিত কেয়ামত একদিন চলে আসবে এটাই চূড়ান্ত সেই দিন আকাশ ফেটে চৌচির হবে সেই দিন তারকাসমূহ ছিন্ন ভিন্ন হয়ে ছিটিয়ে পড়ে যাবে সেই দিন সমুদ্রে আগুন লেগে যাবে সেই দিন মানুষ কবর থেকে উঠে একদিকে দৌড়াতে থাকবে হজাই ফরাজি আল্লাহ তালাহ বলেন আমরা একদা কেয়ামাত সম্পর্কে আলোচনা করছিলাম ইতিমধ্যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের নিকটে আসলেন এসে তিনি বললেন তোমরা কি আলোচনা করছো আমরা বললাম আল্লাহ রাসুল আমরা কেয়ামাত সম্পর্কে আলোচনা করছি রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বললেন শোনো কেয়ামাত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত তোমরা তার পূর্বে দশটি জিনিস দেখতে না পাচ্ছ যেদিন তোমরা দশটি জিনিস দেখতে পাবে সেদিন মনে করিও এখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এখন আর পৃথিবী থাকবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার একটি উল্লেখ করলেন না দোখান ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে একেবারে আকাশ জোড়ে ধোঁয়া আসবে মানুষ ভয়ে পালাতে থাকবে এটা একটা পৃথিবী ধ্বংসের বড় লক্ষণ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন অদ্দাব্বা একটা প্রাণী আরাফার মাঠ থেকে বের হবে যার মাথা হবে এক রঙের শরীর হবে এক রঙের হাত পা হবে এক রঙের আরাফার মাঠ থেকে সে প্রকাশ পাবে যেই প্রাণীর সাথে পৃথিবীর কোনো প্রাণীর মিল হবে না রাসুল সাল্লি সাল্লাম এই প্রাণী বের হওয়াকে পৃথিবী ধ্বংসের বড় লক্ষণ বলে উল্লেখ করলেন তিনি বললেন যেদিন দাজ্জাল বের হবে সেদিন মনে করিও তোমরা এখন পৃথিবী ধ্বংস হবে রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন তলু ও শামস মিনাল মাগরেব যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে মনে করতে হবে এখন আর পৃথিবী থাকবে না সূর্য নিয়মিত পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে আমরা সবাই জানি এটা আমার অবগতিতে আছে আল্লাহর নবী বলছেন এমন একদিন চলে আসবে সূর্য আর পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিকে উঠবে সেই দিন আল্লাহর তাকে পূর্ব দিকে উঠার অনুমতি দিবেন না তাকে বলবেন যে তুমি পশ্চিম দিকেই থাকো পশ্চিম দিক থেকেই উঠো যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেই দিন মানুষের আর তোবা কবুল হবে না মানুষ যদি সেদিন ইমান আনতে চায় তার ইমান এনে কোনো লাভ হবে না আল্লাহর উপরে ইমান নিয়ে এসে রাসুলের প্রতি ইমান নিয়ে এসে তার কোনো লাভ হবে না সূর্য পশ্চিম দিক থেকে উঠা পৃথিবী ধ্বংসের বড় লক্ষণ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন নজুল মারিয়াম মারিয়ামের ছেলে ঈসা ঈসা আলাইসাল্লাম আল্লাহ নন ঈসা আলাইসাল্লাম মারিয়ামের ছেলে তিনি পিতা বিহীনই পৃথিবীতে জন্ম নিয়েছেন তাই আল্লাহ নবী বলছেন যে মারিয়ামের ছেলে ঈসা আলাইসাল্লাম যেদিন আবার নেমে আসবেন সেদিন বুঝতে হবে এখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর বেশি দিন থাকবে না ঈসা আলাইসাল্লাম সিরিয়ার দেমাস্কের বড় মসজিদে নেমে আসবেন দুইজন ফেরেস্তার মাধ্যমে দুইজন ফেরেস্তার মাধ্যমে তিনি আকাশ থেকে সিরিয়ার দেমাস্কের বড় মসজিদের মিনারাই তিনি অবতরণ করবেন ওই সময়তে মাহাদিরাজিয়াল্লাহ তালানহ আসরের সলাৎ আদায় করার জন্য যাবেন তিনি মসজিদে প্রবেশ করলে মাহাদি রাজি আল্লাহ তালানহ ঈসা আলাহ ইসলামকে আগে দিয়ে দিবেন এমামতি করার জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মারিয়ামের ছেলে ঈশা পৃথিবীতে নেমে আসা পৃথিবী ধ্বংসের চিহ্ন এরপরে তিনি বললেন সালাস খসুফিন তিনটি ভূমিকম্প হবে বড় খাসফুন ফিল মশরিক একটা ভূমিকম্প হবে পূর্বে একটা ভূমিকম্প হবে পশ্চিমে একটা ভূমিকম্প হবে আরব আমিরাত উপদ্বীপে পৃথিবীতে যতটুকু মরুভূমি আর আশেপাশের যেগুলো দেশ হোক এই মরুভূমিতে একটা ভূমিকম্প হবে তখন আমাদেরকে বুঝতে হবে এখন পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আগুন বের হবে পূর্ব দিক থেকে মানুষকে একেবারে ঠেলে নিয়ে যাবে একাত্রিত হওয়ার এক স্থানে যেই দিকে মানুষ জমা হবে যেই দিকে মানুষ একাত্রিত হতে যাবে আগুন সবকে সেই দিকে ঠেলে নিয়ে যাবে আগুন বের হওয়া হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ও রিহুন তুলকি নাসাফিল বাহারে একটা বাতাস পূর্ব দিক থেকে আসবে যে বাতাস মানুষকে তুলে সমুদ্রে নিক্ষেপ করবে এটা হচ্ছে পৃথিবী ধ্বংসের চিহ্ন এমন বাতাস পূর্ব দিক থেকে বের হবে যেই বাতাস মানুষকে একেবারে তুলে সাগরে নিক্ষেপ করবে এরকম একটা বাতাস যেদিন প্রকাশ পাবে সেদিন ভাবতে হবে এখন পৃথিবী ধ্বংস হবে অন্য এক বর্ণনে আবু হরাই তালান বলেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন একুনো ফি ইত্রাতি রাজুলুন ইসমহুমা ইসমি আমার পরিবারে ফাতেমার সন্তান থেকে একটি লোক জন্ম নিবে যার নাম হবে মাহাদি সে আমার পরিবার থেকেই হবে ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহার পরিবার থেকেই হবে তার নাম আমার নামে হবে রাসুল সাল্লাহ আলী এখানে বলতে চাইলেন মাহাদি একদিন পৃথিবীতে আসবেন আরজা তিনি এই পৃথিবীকে কল্যাণ দিয়ে পরিপূর্ণ করে দিবেন যেমন ভাবে অন্যায় অবিচার দিয়ে পৃথিবীকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছিল এমাম মাহাদি রাজিয়াল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 হবে কানা আর এক চোখ হবে একেবারে মুছে থাকা লেপে থাকবে তোমরা দেখে তাকে চিনতে পারবে আমি তোমাদেরকে দাজ্জালের পরিচয়ের ব্যাপারে বলছি দাজ্জালের পরিচয়ের একটি পরিচয় হচ্ছে সে কানা হবে আর তোমাদের প্রতিপালক অন্ধ নন এটা হচ্ছে দাজ্জালের পরিচয়ের সবচেয়ে বড় পরিচয় রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এখানে বললেন যে দাজ্জালের কপালের উপরে কা ফা রা লিখা থাকবে মানে দাজ্জাল কাফের রাসুল সাল্লাহ আলিহ আসাল্লাম বললেন দাজ্জাল বের হয়ে নিজেকে প্রতিপালক বলে পরিচয় দিবে তার এক হাতে জাহান্নাম থাকবে তার এক হাতে জান্নাত থাকবে সে বলবে এটা আমার জাহান্নাম এটা আমার জান্নাত সে বলবে আমি মানুষকে মারতে পারি আমি মানুষকে জীবিত করতে পারি দাজ্জাল একদা মানুষ সমাজে হাঁটবে যেসব এলাকা দিয়ে হাঁটবে সেসব এলাকায় শস্য আদি বেশি হয়ে যাবে সেসব এলাকার একেবারে মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে যাবে তখন মানুষ সন্দেহ করবে যে হয়তো বা এ আল্লাহ কেননা এরকম কাজ তো আল্লাহর হয় এটা একটা লক্ষণ দাজ্জালের যারা ইমানদার মানুষ এটা দেখেও সে বুঝতে পারবে সে জনসমাজে বলবে আমি মানুষকে মারতে পারি আমি মানুষকে জীবিত করতে পারি সে একজন লোককে ডেকে হত্যা করে জনসমাজকে দেখাবে এই যে আমি মারতে পারি সে একজন লোককে ডেকে সামনে নিয়ে এসে বলবে জাল্লাদ একে মারো এরপরে বলবে একে ছেড়ে দাও তারপর বলবে এই যে আমি মানুষকে ছেড়ে দিতে পারি এটাই হচ্ছে তার আল্লাহ পরিচয়ের দাবি মানুষ যদি তাকে মেনে নেয় তাহলে তার যে হাতে জান্নাত আছে তাকে সেটাতে দিয়ে দিবে তার জান্নাতি মূলত জাহান্নাম আর যদি মানুষ তাকে না মানে তাহলে সে তার যেটা জাহান্নাম সেটাতে দিবে তার জাহান্নামই হচ্ছে মূলত জান্নাত ইমানদার মানুষ কখনো দাজ্জালকে মেনে নিবে না ফাতে বিনতে কায়েস রাজি আল্লাহ তালানহা বলেন এক ব্যক্তি বলছে আসলাত জামিয়া সলাৎ শুরু হতে যাচ্ছে আসলাত জামিয়া সলাত শুরু হতে যাচ্ছে এই কথা শুনে খারাজ তেলাল মসজিদ আমি মসজিদে গেলাম সল্লাই তোমার নবী সাল্লাহ আলি সাল্লাম আমি মসজিদে গিয়ে রাসুলের সাথে সলাত আদায় করলাম ফালাম্মা কাজ সলাতাহু রাসুল যখন তার সলাৎ শেষ করলেন জালাসা আলা মিম্বারিহি অহয়াজহাক তখন তিনি কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন কাঠের মিম্বরের উপরে উঠে বসে তিনি বললেন কুল্ল মুসাল্লি ইয়ালজাম শোনো তোমরা সবাই নিজ নিজ জায়গায় বসে পড়ো সঙ্গী সাথী বলতে পারো আমি তোমাদেরকে কেন বসতে বললাম সাহাবিগণ বলতে পারো আমি তোমাদেরকে কেন বসতে বললাম সাহাবিগণ বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন কেন তিনি বসতে বললেন আমরা বলতে পারছি না অবশ্য তিনি তখন হাসছিলেন তিনি কাঠের মেম্বার উপরে উঠে হাসি মুখে বলছেন শোনো মা জামাত কুমলে রাখবাতিন রাহবাতিন আমি তোমাদেরকে জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি আমি তোমাদেরকে জাহান নামের ব্যাপারে সতর্ক সাবধান হওয়ার জন্য বসতে বলিনি আমি তোমাদেরকে বসতে বলেছি এই কারণে যে আন্না তামিমা দারি নাসরানিয়েন তামিম দারি একজন খ্রিস্টান মানুষ ফাজ্জা ও আসলামা সে এসেছে এবং ইসলাম গ্রহণ করেছে ও হাদ্দাসানি হাদিসান কিন্তু সে একটা কাহিনী বলে দাজ্জালের কাহিনী সে বিবরণ দিচ্ছে দাজ্জালের বিবরণ আমি তোমাদেরকে এই ঘটনাটি বলতে চাচ্ছি আমি তোমাদেরকে দাজ্জালের কথা বলতাম দাজ্জাল থেকে আমি তোমাদেরকে সতর্ক সাবধান করি করছি আর ওই দাজ্জালের কথাই তামিমদারি বলছে তোমরা শোনো তামিমদারি বলছে রাকিব না ফি সাফিনাতিন বাহারিয়াতিন মা সালাসিনা রাজুলন মিন লাখম জোজাব আমরা তিরিশ জন মানুষ লাখম এবং জোজাম সম্প্রদায়ের একটা বড় স্টিমারে উঠেছিলাম স্টিমার আমাদেরকে এক মাস যাবত নিয়ে খেললো কোন দিকে গেল আমরা তা বুঝতে পারলাম না ফরফইলা জাজিরাতিন হেনা তাগরে বুসাম যখন সূর্য ডুবতে যায় তখন এই স্টিমার নদীর এক কোনে এক পার্শ্বে গিয়ে লাগলো ফাজালাসনাফি আকরাবি সাফিনাতে বড় নৌকা বেশি পানিতেই ঠেকে যায় লেগে যায় এই জন্য আমরা বড় নৌকায় ছোট ছোট নৌকা রেখেছিলাম আমরা সে নৌকায় উঠে বসলাম পাশে যাওয়ার জন্য ফালাকিয়াতনা দাবাতুন আহলাবো কাসিরু সারে হঠাৎ একটা প্রাণীর সাথে আমাদের দেখা হলো সার তার শরীরে এত লুম লুমের কারণে বোঝা যায় না কোথায় তার পিছন রয়েছে আর কোথায় তার মুখ রয়েছে লোমের কারণে বুঝতে পারি না কোন দিক তার মুখ আর কোন দিক তার পিছন আমরা বললাম মানান্তি তুমি কে তখনও বলছে আনাল জাসাসা আমি হচ্ছে সিএডি আমি গোয়েন্দা আমি কথা বহন করি ফরফো এলা তোমরা ওই ঘরের দিকে যাও ফি ইনসানুন এস্তাকু এলা খাবার একুম ওখানে একজন মানুষ রয়েছে সে তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে ফারেক না আনতা কোনো সায়তা নাতান যখনই সে এই কথা বলল তখন আমরা একটু ভয় পেয়ে গেলাম তিরিশ জন মানুষ থাকার পরেও আমরা ভয় পেয়ে গেলাম যে ব্যাপার কি এ কি শয়তান নাকি হয়তো বা শয়তান হতে পারে ভয় পাওয়ার পরেও আমরা দৌড় দিয়ে সেই ঘরে গেলাম রায়না ফিহা ইনসানা নাজিম মা আয়না খালকান কাত্ত ইয়েদহু বাইনা রিজলাইহে মা অনুকেহি মাসদুদাতুন বিল হাদিদ গিয়ে দেখি একজন বিরাট মানুষ ঘরের মধ্যে যার হাতকে পায়ের সাথে জড়িয়ে কাঁধ ধরে লহার জিজির দ্বারা বাঁধা আছে অন্য এক বর্ণনা এসেছে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ে যাচ্ছে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ে যাচ্ছে এরকম মানুষ এত বড় মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি দেখে তো আমরা অবাক হয়ে গেলাম আমরা বললাম মানান্তা তুমি কে তখন সে বলল ইন্নকুম কাদার তুমনি ফাঁক বেরোনি মানান্তম তোমরা তো জেনেই যাবা আমি কে তোমরা বলো তোমরা কারা তোমরা তো জেনেই যাবা আমি কে তোমরাই বলো তোমরা কারা আমরা বললাম নাহান ওনাসুল আরব আমরা হচ্ছি আরবের মানুষ আমরা একটা স্টিমারে উঠেছিলাম স্টিমার আমাদেরকে এক মাস যাবত নিয়ে খেলল আমরা কোনো কেনারা পেলাম না এক সময় স্টিমার গিয়ে নদীর এক পাশে লাগলো আমরা ছোট নৌকায় উঠে বসলাম উঠে বসার পরে একটা প্রাণীর সাথে দেখা হলো যার শরীরে খুব লুম কোথায় তার মুখ আর তার কোথায় পিছন বোঝা যায় না সে বলল এই ঘরের দিকে দৌড়িয়ে যাও আমরা দ্রুত দৌড়িয়ে আসলাম সেখানে একজন লোক রয়েছে সে লোক নাকি আমাদের দেখার জন্য ব্যস্ত তখন সে বলল আচ্ছা ঠিক আছে শোনো আখ বেরিনার নাখলে বাইসান সিরিয়ার মাটিতে বাইসান নামক একটা গ্রামে খেজুর গাছ ছিল সেই খেজুর গাছটা কি এখন আছে আমরা বললাম জি হ্যাঁ সেই খেজুর গাছ আছে সেই খেজুর গাছে খেজুর ঘরে ঠিক আছে সেই খেজুর গাছে খেজুর ধরে আখ বেরুনি আন বহেরাতি তাবারিয়াতে ইরাকের তাবারিয়া নামক গ্রামের পাশে একটা বিল জলা বা তাবারিয়া একটা বিল একটা জলা সেই জলাটা সম্পর্কে বলতো সে বিলে কি পানি আছে আমরা বললাম জি হ্যাঁ সে বিলে পানি আছে সে বলল এমন একদিন আসবে এই বিলে পানি থাকবে না তোমরা বলতো সেই ইরাকের মাটিতে জোগার নামক একটা পুকুর ছিল সেই পুকুরে কি পানি আছে এলাকার লোকেরা কি সেই পুকুর থেকে চাষ করে আমরা বললাম জি হ্যাঁ সেই পুকুরে পানি আছে এলাকার লোকেরা পুকুর থেকে চাষ করে আখ বেরিনিয়া নাবিল উম্মিন তোমরা এবার আমাকে নিরক্ষর নবী সম্পর্কে বলো যেই নবী নিরক্ষর সেই নবীর অবস্থা আমাদেরকে বলো আমরা বললাম কাদ হারাব মক্কা তালে ইয়াসরাব তিনি এখন মক্কা থেকে মদিনেই পালিয়ে গেছেন ঠিক আছে তিনি এখন মক্কা থেকে মদিনেই পালিয়ে গেছেন তোমরা তার অবস্থা বলো আমরা বললাম তার অবস্থা এখন হচ্ছে বালতি হালহু সেজাল তার অবস্থা এখন বালতি এই লাখ এবং যোদাম সম্প্রদায়ের ৩০ জন মানুষ বলল যে তার এখন অবস্থা বালতি আমরা জানি আগে রাস্তার পাশে ইদারা থাকতো ওই ইদারার পাশে বালতি থাকতো যার পানির প্রয়োজন সে বালতি ইদারায় নামিয়ে পানি উঠিয়ে পানি পান করে নিয়ে চলে যেত আর একজন আসতো এসে ওই বালতি আবার নিত নিয়ে পানি উঠিয়ে পানি পান করে চলে যেত তাহলে বালতি একবার আমার হাতে বালতি একবার আপনার হাতে বালতি একবার এক পথিকের হাতে বালতি আর একবার আর এক পথিকের হাতে এখন তার অবস্থা বালতি এই জন্য যে তিনি মক্কা থেকে পালিয়ে গিয়ে মদিনায় আশ্রয় নিয়েছেন তবে তিনি বদরের যুদ্ধে জয়ী হয়েছেন ওহুদের যুদ্ধে পরাজয় হয়েছেন এই জন্য তার অবস্থা এখন বালতি মানে তিনি একবার জয়ী তিনি একবার পরাজয়ী এই পর্যন্ত আমরা বুঝলাম যে যার বিবরণ দিতে যাচ্ছি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 সাহস করে আমাকে প্রশ্ন করুন প্রশ্ন করা সাহস করুন দেখুন প্রশ্ন করার সাহস করুন কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার